বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না মেলে বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না মেলে বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না মেলে চারিদিকে সবুজের সমারোহ কবিরা লেখেন তাই অহরহ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না মেলে বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না মেলে চারিদিকে সবুজের সমারোহ কবিরা লেখেন তাই অহরহ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ ওই নীলি মাকাশ জুড়ে সোনালি আভা বাড়িয়েছে আরো এই দেশের শোভা নীলি মাকাশ জুড়ে সোনালি আভা বাড়িয়েছে আরো এই দেশের শোভা নীলি মাকাশ জুড়ে সোনালি আভা বাড়িয়েছে আরো এই দেশের শোভা দক্ষিণা মলয়ে লাগা সবুজ পাতা দক্ষিণা মলয়ে লাগা সবুজ পাতা দক্ষিণা মলয়ে লাগা সবুজ পাতা সাধ মেটে না দেখে অনিমেষ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না বেলে বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না মেলে চারিদিকে সবুজের সমারোহ কবিরা লেখেন তাই অহরহ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ উড়ন্ত বলাকারা সাপলা বিলে ভোজ সভা করে রোজ মৎস্য গিলে উড়ন্ত বলাকারা সাপলা বিলে ভোজ সভা করে রোজ মৎস্য গিলে উড়ন্ত বলাকারা সাপলা বিলে ভোজ সভা করে রোজ মৎস্য গিলে ঝিলমিলে কাঁচারো দে স্বচ্ছ পানি ঝিলমিলে কাঁচারো দে স্বচ্ছ পানি ঝিলমিলে কাঁচারো দে স্বচ্ছ পানি দেখে মনে হয় জরিমা খাবেশ বেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না বেলে বাংলাদেশের কথা বলতে গেলে প্রকৃতির চোখে চোখ দাও না বেলে চারিদিকে সবুজের সমারোহ কবিরা লেখেন তাই অহরহ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ রূপে সেরা বল কোন দেশ সে আমার বাংলাদেশ আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস